আমি তো চাই না বাড়ি চাই না গাড়ি চাই না সুন্দরী নারী আমি তো চাই না সোনা দানা গয়না কিছুই তোমাকে ছাড়ি আমি তো চাই না বাড়ি চাই না গাড়ি চাই না সুন্দরী নারী আমি তো চাই না সোনা দানা গয়না কিছুই তোমাকে <laughs> আপনারা শুনছেন রফিকুল্লাহ সাদি এইচ এম কামাল ও এইচ এম শফিক আনসারির কণ্ঠে আমি তো চাই না বাড়ি এক্সক্লুসিভ বাই দামামা শিল্পী গোষ্ঠী فلا أبالي إن ابتليت ببلائك ارض عنا ارض عنا ارض عنا ربنا ارض عنا ارض عنا ارض عنا ربنا আমরা সবাই হাত তুলেছি প্রভু তোমার দরবারে তুমি প্রভু করো রহ আমাদের রে আমরা সবাই হাত তুলেছি প্রভু তোমার দরবারে তুমি প্রভু করো আমাদের উপরে ঘুমে জাগরণে শয়নে স্বপনে তোমারি নাম বীরা চুপি জবানে ঘুমে জাগো শয়নে হ্যাঁ। স্বপ্নে হ্যাঁ, হ্যাঁ, তোমারি নাম বীরা চুপি জবানে জবা কায় না এগা শেষ জবা হলো যে ধ্বংস জবা গাইল এগা শেষ জবা হলো যে ধন্য অল্লাহি তাল্লাহ আল্লাহি তাল্লাহি ইন্নি উরিদু রিদাআকা ফালা উবা فلا أبالي إن ابتليت ببلائك ارض عنا ارض عنا ارض عنا ربنا ارض عنا ارض عنا ارض عنا ربنا আমরা সবাই হাত তুলেছি প্রভু তোমার দরবারে তুমি প্রভু করো আমাদের উপরে আমরা সবাই তুলেছি প্রভু তোমার দরবারে তুমি প্রভু করো রহম আমাদের উপরে আমি তো চাই না সে সুখ চাই না সে শান্তি যে শান্তিতে রবে না তোমার সন্তুষ্টি আমি তো চাই না সে সুখ চাই না সে শান্তি যে শান্তিতে রবে না তোমার সন্তুষ্টি আমি তো দুঃখ দুঃখ পে কষ্ট পে থাকতে পারি হাসি মুখে তুমি যদি থাকো খুশি থাকো রাজি আমার দুঃখে অল্লাহি তাল্লাহ অল্লাহি তাল্লাহি ইন্নি উরি দুরি দ আকা ফালা উবা فلا أبقي إن ابتليت ببلائك ارض عنا ارض عنا ارض عنا ربنا ارض عنا ارض عنا ارض عنا ربنا أمر شبيهك তুলেছি প্রভু তোমার দরবারে তুমি প্রভু করো রহম আমাদের উপরে আমরা সবাই তুলেছি প্রভু তোমার দরবারে তুমি প্রভু করো রহম আমাদের উপরে আমি তো চাই না বাড়ি চাই না গাড়ি চাই না সুন্দরী নারী আমি তো চাই না শোনা দানা গয়না কিছুই তোমাকে ছাড়ি আমি তো চাই না বাড়ি চাই না গাড়ি চাই না সুন্দরী নারী আমি তো চাই না সোনা দানা গয়না কিছুই তোমাকে ছাড়ি অল্লাহি তাল্লাহ অল্লাহি তাল্লাহি ইন্নি উরিদু رضاءك فلا أبا فلا أبالي إن ابتليت ببلائك ارض عنا ارضى عنا ارضى عنا ربنا ارضى عنا ارضى عنا ارضى عنا ربنا ارضى عنا ارضى عنا ارضى عنا ربنا ارضى عنا ارض عنا ارض عنا ربنا ارض عنا ارض عنا ارض عنا ربنا ارض عنا ارضى عنا عنا نعم. ربنا نعم. نعم.